আমরা গত জুমার আগের জুমায় মুসলিম ঐক্য বিনষ্টকারী রাজনৈতিক দর্শন এবং ধর্মীয় দর্শন তবে মানব রচিত ধর্মীয় দর্শন ধর্মের নামে প্রচলিত দর্শন এটা মুসলিম জাতিকে কিভাবে বিনষ্ট করছে তার একটা প্রামাণ্য চিত্র আমরা তুলে ধরেছিলাম বা জানতে পারা গেছে রাজনৈতিকভাবে মুসলিম জাতির ভিতরে পাশ্চাত্য গণতন্ত্র ঢুকিয়ে দিয়ে ঘরে ঘরে মারামারি স্বামী স্ত্রীতে লড়াই ভাই ভাই মারামারি গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া চার মাঝাব এবং চার তরিকার মাধ্যমে ধর্মের নামে অধর্মের কাজ চলছে অনেক ক্ষেত্রে সবাই একই কথা বলছে যে মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে মুসলিম জাতির উপরে নির্যাতন হতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তাই বলেছেন যে ফিলিস্তিনি মুসলিমের উপরে যে নির্যাতন হচ্ছে নির্যাতন তো সারা পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে কমার বিষয় নতুন করে আবার নতুন আঙ্গিকে যে লোমহর্ষক নির্যাতন ফিলিস্তিনি মুসলিমদের উপর চলছে এটাকে কেন্দ্র করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হতো তাহলে তারা এভাবে নির্যাতন করতে পারত না এ কথা তো সত্য কথা চিরসত্য কথা ওই একই কথা কিন্তু মুসলিম ঐক্য মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে কি করে বহুদিন বলেছি আজও বলছি যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে বলতেই থাকব যে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে চার মুজহাবের বিলুপ্তি সাধন যতদিন পর্যন্ত চার মাঝহাব আর চার তরিকা বিদ্যমান থাকবে চার মাঝাব আর চার তরিকা এটা তো প্রসিদ্ধ চার তরিকা চার মাঝাব কিন্তু একজন পীর সাহেব বলছেন আমাদের আর সাবেরিয়া তরিকা আছে একশো ছাব্বিশটি এবং কোরআন দিয়ে দলিলও দিয়েছে জাহাদু ফিনা যারা আমাদের রাস্তায় আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় সংগ্রাম করে আমি তাদেরকে একাধিক রাস্তা দেখিয়ে দিই এই যে একাধিক রাস্তা এই আয়াতটি নাজিল হল যে নবী সাল্লাহ সাল্লামের উপরে সে নবী সাল্লাহ সাল্লাম তিনি একটি রাস্তা দেখালেন দাগ টেনে দেখায় বলেন ওয়ান্না হাজা সেরাতি মুস্তাকিমা হাজা এক বছর হাজা এটাই আমার একটি মাত্র সরল পথ সেরাতি সেরাতটাও এক বছর ফত্যাবিউ হু এই হুটাও এক বছর এই একই পথের অনুসরণ করো এছাড়া অতিরিক্ত একাধিক পথ অনুসরণ করো না আয়াতটা কোথায় গেল রসুলাম যে ডাইরেক্ট দেখালেন এটা কি হল তাম পৃথিবীর সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি এটা তো হারে হারে মর্মে মর্মে সবাই উপলব্ধি করতেছে সে যে তরিকারই হোক প্রত্যেকেই বলছে যে মুসলিম ঐক্য যদি সারা বিশ্বের মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই মুসলমানদের উপরে নির্যাতন করে তারা অমুসলিম অমুসলিমেরা সাহস পাবে না মুসলিম জাতির ঐক্য বিনষ্টের পিছনে মৌলিক কারণ চারটি যেটি আমরা ব্যাখ্যা করেছিলাম রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতিদের প্ররোচনা আর কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ এই চারটা হলো মৌলিক কারণ মুসলমান জাতি সততা বিচ্ছিন্ন হওয়ার পেছনে মৌলিক কারণ হল চারটি এটা হল রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতিদের প্ররোচনা আর কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ চারটা কারণ ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে কাজে বিস্তারিত বিষয়ে এখানে বলার সুযোগ নেই তা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হলে মুসলিম জাতির নির্যাতন বন্ধ হবে এই কথা সবাই বলছে সবাই একমত এমনকি ঢাকার রাজপথে যখন বড় ধরনের কোনো মিছিল মিটিং হয় সে যদি ভান্ডারি এবং কবর পূজারী হয় সেও তার স্লোগান দেয় সংগ্রামী তাওহিদি জনতা তাওহিদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে ওটাও যদি সে না জানে তবুও সে তাওহিদি জনতা সংগ্রামী তাওহিদি জনতা সেরেক বেদাত পুকুরির অভাব নাই তারপর হল তাওহিদি জনতা এই তাওহিদটাই হল তাম পৃথিবীর মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জিরো পয়েন্ট আর এই তাওহিদের জ্বলন্ত ঘোষণা যুগে যুগে কালে কালে নেবী এবং রসুলগঞ্জ দিয়ে গেছে সবচেয়ে বিশদ এবং বিস্তারিত তাওহিদের রূপরেখা গোটা পৃথিবীর মুসলিম জাতির সামনে যিনি পেশ করেছেন তিনি হলেন ইব্রাহিম আলহ সালাতু ওয়াসালাম ইব্রাহিম সালাম পত্তলিকের ঘরে জন্ম নেন তার বাবা ছিলেন পত্তলিক মূর্তি তৈরি করতেন মূর্তি বাজারে বিক্রি করতেন ইব্রাহিম আলাইসালাম যখন কেবল বুঝতে শিখেছেন তখন উনি বুঝতেছেন যে এই মূর্তির সামনে কেন মানুষ মাথা নত করে মানুষ কেন এই মূর্তির সামনে মাথা নত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সকল প্রাণী গরু ছাগল উট ভেড়া সাপ বিচ্ছু প্রত্যেক প্রাণীকে আল্লাহ আগা এবং গোড়া সমান করে দিয়েছে আগা এবং পাশা সমান সব প্রাণী আশরাফুল মাকলুকাত মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ লাঠির মতো লম্বা করে খাড়া করে দিই এদেরকেও আল্লাহ গরু ছাগলের মতো হামাগুড়ি দিয়ে চলার মতো ব্যবস্থা দিতে পারতেন দেননি খাড়া করে দিয়েছে মাথাটা উপরের দিকে দুনিয়ার সমস্ত প্রাণী খাবার খাওয়ার সময় মাথা নিচু করে গরু ঘাস খাওয়ার সময় মাথা নিচু করে ছাগল কাঁঠালের পাতা খাওয়ার সময় মাথা নিচু করে মুরগি তার আধার খাওয়ার সময় মাথা নিচু করে কিন্তু আশরাফুল মাখলুকাতের মাথা নিচুর সিস্টেম নাই খাবারটাই মুখের কাছে চলে আসে যাতে মাথাটা কোথাও নত করা না হয় ইব্রাহিম আলহ সালাতাম হলেন আমাদের জন্য এই মুসলিম ঐক্য এবং তাওহিদ প্রতিষ্ঠার জ্বলন্ত এবং প্রকৃষ্ট উদাহরণ আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ۖ إلا براء منكم ومما تعبدون من دون الله قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহি সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম বলেন আমাদের জন্য উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা রাসূলুল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ মডেল আদর্শ হিউম হেগেলের হবে না আদর্শ কাল মার্সের হবে না আদর্শ মাইকেল জ্যাকসনের হবে না আদর্শ প্লেটোর হবে না আদর্শ সক্রেটিসের হবে না আদর্শ অমকের হবে না তমকের হবে না আদর্শ হবে না ভণ্ড পীরের আদর্শ হবে না কোন হুজুরের আর কোন পীর বুজুর্গ আলেমা হাফেজকারী মুক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী আদর্শের একমাত্র মাপকাঠি হলেন নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ লকদ كان لكم في হাসানা الله أسوة حسنة أسوة حسنة একই শব্দ আল্লাহ পাক ইব্রাহিম আলাহাল্লামের সানেও ব্যবহার করলেন উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহি সালামের মধ্যে এবং তার সঙ্গী সাথীদের মধ্যে ওয়াল্লাদিনা মাহু ইব্রাহিম আলাহাল্লামের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে এবং ইব্রাহিম আলাহাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ মাহু এই শব্দ দিয়েই বোঝা গেল সংগঠন করতে হবে সংগঠন থাকবে ইব্রাহিম আলাহাল্লামের সঙ্গে কিছু লোক আছেন ইব্রাহিম আলাহাল্লাম নেতৃত্ব দিচ্ছেন আর তারা হলেন তার অনুসারী আলেমলামা সমাজ সংস্কারক যারা কাজ করবেন ওনারা একা একাই না সাথে লোক লাগবে লোক ছাড়া মুক্তাদি ছাড়া কি ইমাম হয় ছাত্র ছাড়া কি শিক্ষক হয় অনুসারী ছাড়া কি নেতা হয় সোভান আল্লাহ কিন্তু এক শ্রেণীর আলেম এরা হলো সর্বনাশা এই সর্বনাশারা বলছে সংগঠন করা হারাম মানে ডোম মেথর সামার সাঁড়াল রিক্সাওয়ালা কুলি মজুর ঝাড়ুদার সুইপার সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে কাজ করবে আর যারা কোরআন হাদিসের কথা বলবে তারা একজন আর একজনের সমালোচনা করবে কত বড় আত্মঘাতী ফতুয়া এবার চিন্তা করে থাকে আমরা বলি নাই যে সংগঠন না করলে মানুষ কাফের হয়ে যায় তা বলিনি যদি কেউ বলে সংগঠন না করলে মানুষ কাফের হয় তাহলে এই কথাটা ঠিক আছে সংগঠন সেই ক্ষেত্রে হারাম সংগঠনকে ইমান এবং ইসলামের মাপকাঠি মনে করলে তখন সেটা হারাম হতে পারে কিন্তু সংগঠনটা হল দাওয়াতি কাজের সহায়ক ইব্রাহিম আলাহ সাল্লাম উত্তম আদর্শ ওয়াল্লাদিনা মাহু তার সঙ্গে যারা ছিলেন সঙ্গী সাথীগণ তার অনুচারীগণ ঈসা আলাহ সাল্লামেরও তাই প্রত্যেক নবীরই একই ঘটনা কলামান আনসারি ইলাল্লাহ কলাল হাওয়ারি ইউনা নাহনু আনসারুল্লাহ কে আসো আল্লাহর দিকে সাহায্যকারী আমার আমাকে সহযোগিতা করবে হাওয়ারিগণ বললেন যে হে ঈসা আমরা তোমার সহযোগী হিসাবে তোমার সাথে আছি বন্ধুগণ ইব্রাহিম আলহি সালাম উত্তম আদর্শ ইব্রাহিম আলহ সালাতামের পুরা জীবন আমাদের জন্য উত্তম আদর্শ জীবনের শুরু হল দলিল তালাশ করে এই দলিলের ধার সেরে আহলাদিস জামাতের লোকেরাই ধারে আর এমন কোন লোক নাই এমন কোন দল নাই এমন কোন মাধাব তরিকা নাই যার কোনো দলিল লাগে মক্কার ঘরের মধ্যে মালিকি মাঝাবের লোকেরা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে তো ভাই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো কেন বলে আমাদের ইমাম সাহেব হাত ছেড়ে দিয়ে পড়েছেন তোমাদের ইমাম সাহেবকে যে দড়ি দিয়ে জেলখানার মধ্যে হাত বেঁধে রেখেছিল রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে প্যারালাইসিস হয়ে হাত লুলা হয়ে গেছিল সেই জন্য যে উনি হাত বাঁধতেও পারেন নাই তুলতেও পারেন নাই হাত এমনি ঝুলে থাকে কয় অত আমার দেখার বিষয় নেই আমার ইমাম মালেক হাত ঝুলায় পড়েছেন আমাদেরকেও হাত ঝুলায় পড়তে দলিল লাগে না বাপ করেছে চাচা করেছে দাদা করেছে ইমাম সাহেব করেছেন বাস হয়ে গেল দলিল লাগবে শ্রীলঙ্কার এক ছাত্র ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে পড়তেন আমার ক্লাস ফ্রেন্ড নাম আমির হাসান একদিন বলছে সাধারণ মানুষ যারা কোরআন হাদিস পড়তে জানে না ওদেরকে তাকলিদ করতে হবে ওরা কি মানবে বলে ওরা মাঝহাব মানবে কোরআন হাদিস পড়তে জানে না তো তাই কি করবে সে মাঝহাব মানবে তবে যে লোক কোরআন হাদিস পড়তে জানে না সে লোক কি মাঝাবি কেতাব পড়তে পারে ব্যাটকোল হা করে তাকায় আমার দিকে যে লোক কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না সে লোক কি মাঝাবের কেতাব পড়তে পারে ফতুয়ার কেতাব পড়তে পারে লক্ষ লক্ষ মুসলিম কোরআন পড়তে জানে কিন্তু মাঝাবি কেতাব পড়তে জানা হাজার হাজার মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন আলের জেকের ফাহাল মিম্মুদ্দাকির কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছে আল্লাহ বললেন সহজ করে দিয়েছি আর মোল্লা বলছে যে না কোরআন কঠিন কোরআন হাদিস তোমরা বুঝবা না বাবারা তাই বাবার লেখা কিতাবগুলি পড়ে নো সুহান আল্লাহ তাহলে যেই লোক কোরআন হাদিস পড়তে জানে না সে মাঝাব পড়বে কি করে কোরআন হাদিস বুঝা সহজ কিন্তু এই মাঝাবি কেতাব আর এই উসুল ও মূলনীতির কেতাব বোঝাটা কঠিন মাথা গরম হয়ে যায়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 বললাম যে ভাই তাহলে তো কোরআনে তো সীতা দেবীর নামও আছে লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাস সীতায় ওয়াসাইফ এই যে সীতা দেবীর নাম রিহলাতা সীতা সীতা শব্দ কোরআনে আছে তো তো হিন্দুদের দেবীর নাম সীতা তো কেউ যদি দাবি করে যে কোরআনে সীতা দেবীর নাম আছে দলিল হল রিহলাতা সীতা তার বলে সীতা মানে শীতকাল সীতা মানে হিন্দুদের দেবী নয় ভাষার তারতম্যের কারণে অনেক কম বেশ হয়ে যায় অনেক কথা সুবহান আল্লাহ আরবিতে কিসুন শব্দের অর্থ হল থলে বা poly bag shopping bag poly bag একে কিস বলা কিস এখন এই কিসটাই যদি ইংরেজি হয় তাহলে এটার অর্থটা কি আমি আমার এক বন্ধুকে একদিন বলছিলাম ভাই তোমার এখানে আরব দেশে থাকলে তো আরবি কথা তাড়াতাড়ি মুখ দিবে ভাই তোমার এখানে একটা কিস হবে তো কিস মানে একটা থলি টলি হবে নাকি আমার এই জিনিসটা নিব তো বলছে আগায় আসেন কিস আছে দিচ্ছি তাহলে পরে আবার আমরা বলা শুরু করলাম যে ইংরেজি কিস নয় ভাই আরবি কিস আরবিতে কিস মানে থলি আর ইংরেজিতে কিস মানে কি তো আপনারা জানেন এখন ইংরেজি আর আরবি কি এক শব্দ তো এক সবে বরাতের আলোচনায় বলেছিলাম একটা হলো নতুন বাজার একটা হলো নয়া বাজার আর একটা হলো নিউ মার্কেট জায়গা তিনটা না একটা তিনটা শব্দ তো একই যেটাই নয়া বাজার উর্দুতে বলে উর্দুতে হলো নয়া বাজার বাংলায় হলো নতুন বাজার আর ইংরেজিতে হলো নিউ মার্কেট তো নিউ মার্কেট রয়েছে আজিমপুরে নয়া বাজার রয়েছে পুরান ঢাকায় আর নতুন বাজার রয়েছে গুলশান বসুন্ধরায় তাহলে তিন জিনিস তিন জায়গায় যদিও তর্জমা এক কিন্তু শব্দ আলাদা এবং তার পরিভাষা অবশ্যই আলাদা নেসপে সাবান যেমন হাদিসে আসছে কিন্তু সবে বরাত আলাদা জিনিস আর নেসপে সাবান আলাদা জিনিস এটা তো বুঝতে হবে তো এখন হানিফা হানিফা শব্দের অর্থটা কি আর ওখানে এসে ওখানেই মাঝাব সাব্যস্ত করার চেষ্টা করলে আর একজন বলবে তাহলে রেহলা তার সীতা সীতা মানে শীতকাল এ তো আরবিতে সীতা মানে শীতকাল আর বাংলায় সীতা হল হিন্দুদের দেবীর নাম বন্ধুগণ ইব্রাহিম আলহ সালাম গোটা সমাজের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললেন আমি এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে সেরেক থেকে মুক্ত হয়ে আমি তাওহিদের ঘোষণা প্রদান করব সমাজের লোকেরা এসে তখন ইব্রাহিম আলাহ সাল্লামকে ভয় দেখাতে লাগলো বলে ইব্রাহিম তুমি যেভাবে বলছ তাতে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে বলছে এ মুসলিম আমার চাচাকে এসে বলছে এ মুসলিম খবরদার আল্লাহর উলিরে বেয়াদবি করবি না যা চাচ্ছি তাড়াতাড়ি দিয়ে দে না হলে তোর সর্বনাশ হয়ে যাবে আমার চাচা মুসলিম বললেন যে কি সর্বনাশ তুই করবি তুই কর আমার সর্বনাশের মালিক আমার ভালো মন্দের মালিক আমার সুখ দুঃখের মালিক একমাত্র আল্লাহ এটাই আমি বিশ্বাস করেছি ইব্রাহিম সাল্লামকে সমাজের লোকেরা ঝগড়া শুরু করল ইব্রাহিম আলাহাল্লাহাম বললেন আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করেন আর জিন্দাকে ইচ্ছা করলে মেরে দিতে পারেন হ্যাঁ, আমিও পারি জেলখানা থেকে দুইজনকে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে দিল বলে আমিও পারি ইব্রাহিম আলাহাল্লাম বললেন আমার প্রভু সূর্যটা পশ্চিম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যায় তো তুমি এবার পশ্চিম দিকে আনো দেখি ফাবুহিত আল্লাদি কাফার সঙ্গে সঙ্গে তারা নাকাম হয়ে গেল দুর্বল হয়ে গেল লাজওয়াব হয়ে লাজওয়াব হওয়ার পরে এবার বলো যে এই ছেলেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দাও কয়লা হারে হারিকুহু আংসুরু কম এরা তোমাদের দেব দেবীকে যদি বাঁচাতে চাও তাহলে এই ছেলেটাকে আগুন দিয়ে পুরায় দাও শব্দটা আল্লাহর কোরআনে দেখেন কি সুন্দর আল্লাহ বলছেন কলু হার এই ইব্রাহিমকে পুরায় দাও কনসুরু আলেহাতাকুম তোমাদের দেব দেবীকে সাহায্য করো দেব দেবীকে সাহায্য করো দেব দেবীকে সাহায্য করো একে পুরিয়ে দিয়ে একে যদি না পুরাও তাহলে তোমাদের দেব দেবী এদেশে বাঁচবে না মাঝাবি হুজুররা বলছে যে ওই যুবকের আগে দমন করো ওকে লাঠি দিয়ে পিটায় মসজিদে বাইর করো তাহলে তোমাদের মাঝাব কিন্তু আর টিকবে না এই যুবকদেরকে থামাও মাঝাব কিন্তু টিকবে না মাঝাব কিন্তু মুমূর্ষ অবস্থায় আছে তার তরিকা কিন্তু মুমূর্ষ অবস্থায় আছে قالوا حركوه وانصروا آلهتكم إن كنتم فاعلين ইব্রাহিম আলাইসাল্লাম সেদিন একটা শব্দ বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হল প্রায় চল্লিশ দিন মতো আগুনের মধ্যে রয়ে গেল আগুনের ভিতর থেকে ইব্রাহিম আল সাল্লাম বেরিয়ে চলে আসলেন আগুন তো পুরাতে পারল না ইব্রাহিম কলনায়ানারো কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে এবার বলে তাহলে ইলেক ছেলেটাকে বাড়ি থেকে বের করে দাও সহজ বুদ্ধি তুই যদি জোরে আমিন বলা না সারবি তো আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তুই যদি আহলাদিস মসজিদে সালাদ আদায় করতে যাবি তবে তুই আমার জানাদায় শরিক হোস না তোকে তেজ্য পুত্র ঘোষণা করব অনেক কথা অনেক হুমকি দামকি এই সমস্ত হুমকি দামকি হল নমরুদের সমাজের হুমকি দামকি ওয়াহাদ জাহু কামাহ ওয়াহাদ জাহু কামাহ ওয়ালা তুহাজ্জিউনি ফিল্লাহি ওয়াকাদ হাদান ইব্রাহিম আলাহ সাল্লাম সেদিন বললেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সায়াহদিন আমার ইমান আমল নিয়ে আমি বাড়িতে বেরিয়ে গেলাম আমার প্রভু আমাকে হেফাজত করবেন আমার প্রভু আমাকে হেদায়ত দান করবেন কালেদিয়ার মেন গেটে দাঁড়িয়ে ইব্রাহিম আলাহাল্লাম জলদ গম্ভীর স্বরে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন পাঁচ হাজার বছর পূর্বে আল্লাহ আকবার আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের কালেদিয়া শহরের মেন গেটের ফটকে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন ইব্রাহিম قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله ও আমার সমাজ ও আমার পিতা ও আমার জাতি তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজা থেকে আমি সম্পর্ক ছিন্ন ঘোষণা করলাম সম্পর্কহীনতা ঘোষণা করলাম সম্পর্ক ছিন্নতা ঘোষণা করলাম আপনার বাড়িতে কুলখানি সেহেলামের খাবার হচ্ছে আপনার পিতার মৃত্যুবার্ষিকী পালন করছে আপনার ভাই বেরাদার আপনি বলে দিন একটি টাকাও আমার তরফ থেকে আমি এর মধ্যে দিব না আমার বাপের রুহের মাগফেরাতের জন্য কোরআন হাদিস ভিত্তিক যতটুকু দান সাদকা আছে আমারটা আমি কোরআন হাদিস ভিত্তিক করব তোমাদের এই বেদাতের সাথে আমি নাই قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء وبدا حتى تؤمنوا بالله وحده ইব্রাহিম সাল্লাম ভাষণ দিয়ে চলে গেলেন যতদিন পর্যন্ত এক আল্লাহ বিশ্বাসী তোমরা না হবে ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করলাম চলে যাচ্ছে বাড়িঘর ছেড়ে কিন্তু জ্বলন্ত হুঙ্কার ছেড়ে চলে যাচ্ছেন গোটা জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইব্রাহিম আলাহাতাম চলে গেলেন ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে মিশরে মিশর থেকে আবার ফিলিস্তিনে চলে আসলেন পথ পরিক্রমা দীর্ঘ তারপরে ইব্রাহিম আলহি সালাম জীবনের শেষবার এসে বলছেন রব্বি হাবলি মিনা সলিহীন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني يذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين পীর সাহেব ছেলে দান করে অমক হুজুরের দরগায় গেলে সন্তান পাওয়া যায় ইব্রাহিম আলাহাল্লামের নিজের সন্তানটাও নিজে গ্রহণ করার করতে সক্ষম নন আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বি হাবিলি মিনাস সন্তান হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন এবার কাবা ঘর নির্মাণ কর লি ইব্রাহিম আল্লাহ তুশরিক বি وأن طهر بيتي للطائفين والقائمين والركع السجود আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাহাল্লামের জন্য আমি বাউন্ডারি দিয়ে দিলাম বায়তুল্লাহ কোথায় হবে তার লেআউট দিয়ে দিলাম আমি লেআউট আল্লাহ দিলেন অমুক মাদ্রাসা ইন্ডিয়ার মাটিতে সেই মাদ্রাসাটা নাকি আল্লাহ নবী এসে লেআউট দিয়ে গেছেন রাতের বেলায় বলতেছে ওরা সুভান আল্লাহ কয় আপনি নাউজুবিল্লাহ বলছেন আমাকে একজন বলছিল ডাক্তার জাকের নায়ক যদি ইহুদিদের দালাল না হবে তো ভারতের মাটিতে দাওয়াতি কাজ করে কি করে তাহলে তোমাদের দেওবন্ধের মাদ্রাসা তো ভারতের মাটিতেই আছে ওরা তো তাঁদের দেশে নেয় তো আমরা যদি বলি তোমার দেওবন্ধের মাদ্রাসা ইহুদিদের দালাল তো ফিরাবে কি করে ভারত তোমার মাদ্রাসা বন্ধ করে না কেন তোমার মাদ্রাসা বন্ধ করে না তোমার ফুরফুরা তোমার মেদিনীপুর যত রকমের পীর দেশে চালু হয়েছে সব তো ওপার থেকেই আসছে এলো মৌসুমি কোকিল সময় মতো মৌসুম মতো এসে বস্তা বস্তা টাকা নিয়ে দেশের মানুষের সরলতার সুযোগে ইমামকে লুট করে নিয়ে পকেট সাফ করে নিয়ে চলে যায় আল্লাহ পাক বলছেন আমার কথা নয় আল্লাহ বলছেন তর্দমা والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله নিশ্চয়ই অধিকাংশ ধর্মযাজক আর সাধু সন্ন্যাসী তাপস এরা মানুষের অর্থ সম্পদ লুট করে খায় আগের জামানার সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী হতো তারা সালার চট পরে বেড়াত তারা বন জঙ্গলে বাস করত আর এখনকার আধুনিক মডারের সুবিবাদীরা ডিজিটাল সুপিয়েরা এদের একটা বসার চেয়ার বানাতে লাগে দেড় লক্ষ টাকা একজন পীর সাহেবের একটা বসার চেয়ার সিংহাসন বানাইছে এক লাখ টাকা দিয়ে একটা ওরসের গেট বানাইছে সত্তর হাজার টাকা দিয়ে সুবাহ আল্লাহ এখন আর সুবিবাদীরা আগের মতো সালার চট পরা আর নাই এখন সবচেয়ে বড় পুঁজিপতি হলো সুবিবাদীরা এরা বিনা বাধায় ব্যবসা করে এদেরকে দুদকেও ধরে না এদেরকে ইনকাম ট্যাক্স ওলাও ধরে না এদের অর্থ কতটি আছে এর কোন হিসাব কিতাব নেওয়ার মতো লোক দেশে নেই আল্লাহ পাক বলছেন মিনাল আহবার মানুষের মাল অর্থ সম্পদ লুটে লুটে খায় বলতেছিলাম মাকানাল বাইতিল ইব্রাহিম আল্লাহ তুশরিক বিশায়া আল্লাহ পাক বলেন বাইতুল্লাহিল হারামের লেআউট দিয়ে দিলাম জায়গা স্থির করে দিলাম ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য বললাম ইব্রাহিম সেরেক থেকে তুমি মুক্ত হয়ে যাও আমার সঙ্গে কোনো শরিক করতে পারবা না ওয়ান তহেরা বাইতিয়ালি তয় ফিনাওয়াল আমার ঘরকে তোয়াফকারীদের জন্য আর আল্লাহর রাস্তায় দণ্ডায়মান হয়ে এবাদতকারীদের জন্য পবিত্র রাখ আমার ঘরকে সেরেক বেদাত মুক্ত রাখো মসজিদ কমিটির কাজ হল যত মসজিদের ভিতরে তসবির দানা আছে সব তসবির দানা সিরে ডাস্টবিনে ফেলে দেওয়া মসজিদ কমিটির কাজ হলো যত মসজিদের ভিতরে কোরআনের মধ্যে তাবিজের নকশা আছে সেই তাবিজের নকশা সম্বলিত পাতাগুলি ছিঁড়ে নিয়ে তারপরে সেগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াটা মসজিদ কমিটির কাজ মসজিদ কমিটি সকাল বিকাল চেক করে দেখবে যে তার মসজিদের মধ্যে ভেজালি ইমানের আমলের কোন কেতাব আছে কিনা কোন বানাওয়ার জাল জয়ী ফাদিসের কেতাব চুপ করে লুপ করে থুয়ে চলে যায় একজন সাধারণ মানুষ পরে আহলাদিস মসজিদের মধ্যে পেয়েছি ভালোই তো হবে ভালো না হলে পাইলাম কি করে কিন্তু কে কখন কোন ভাবে কোন আকিদাভ্রষ্ট কেতাব ওখানে থুয়ে চলে যাচ্ছে এগুলি চেক করে দেখার দায়িত্ব হল মসজিদ কমিটির কোরআনের আয়াত থেকে বোঝা গেল আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন আন্তহেরা বাইতিয়াক লিতয়ফি নওয়াল কয়মি নওয়ার রুকায় সুজুদ রুকু তোয়াবকারী কিয়ামকারীর জন্য আমার ঘরকে পবিত্র করো হে ইব্রাহিম আমার ঘর যেন সেরেক যুক্ত বেদাত যুক্ত শরীয়ত গর্হিত কাজ যুক্ত কিছু না থাকে আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহ সালাম এবার কাবা নির্মাণ করছেন ইব্রাহিমুল মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ পাক বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল কাবা ঘর নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল তার সঙ্গে ওই এক ভাই এসেছেন বাচ্চাটা কোলে করে আরো কত ভাই আসেন বাচ্চাটা কোলে করে নিয়ে বাচ্চা নিয়ে মসজিদে আসেন কুসুমের মতো প্রাণ ফুলের মতো জীবন এই বাচ্চাগুলি এসে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে রাজগার করে সোবান আল্লাহ মসজিদের ইমাম সাহেব আছেন অনেক মসজিদের পিছনে যাও আল্লাহ নিজের ছেলেটাকেও বেয়াদব বানাইছে আর আপনার ছেলেটাকেও বেয়াদব বানাতে চায় কোন অবস্থাতেই কোন বাচ্চাকে ইগনোর করার অধিকার আপনার নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নবীতে বসা আছে ডান পাশে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বাচ্চা আর বাম পাশে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর দুধ পান করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীকে কোনো খাবার দিলে জিজ্ঞেস করতেন এটা কি সাদাকা না হাদিয়া হাদিয়া হলে গ্রহণ করতেন সাদাকা হলে গ্রহণ করতেন না আমরা তো জিজ্ঞাসা করার সময় পাই না আমরা বুয়াল মাছের মতো খালি গাবলা মাইনে ক্যাঁত করে গিলতে পারলে আমাদের হয় হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো দেখার সুযোগ আমাদের হয় না আল্লাহ নবী বললেন না হাদিয়া কারণ নবীর বংশের লোকের জন্য কিয়ামত পর্যন্ত জাকাত সাদকা আল্লাহ হারাম করে দিয়েছে এটা নবীর মর্যাদা নবীর বংশের লোকেরা যদি গরিব হয় তাহলে তাদেরকে ফ্রেশ মাল থেকে দিতে হবে জাকাত সৎকার মাল নবীর বংশের লোকের জন্য হারাম আল্লাহ নবী সাল্লাম বললেন কি সাদাকা না হাদিয়া বলে এটা হাদিয়া আল্লাহ নবী সাল্লাম দুধ একটু পান করলেন আল্লাহ নবী না পান করলেও চলে কিন্তু যে লোক শখ করে এনেছে দেওয়ার জন্য আল্লাহ নবী একটু পান না করলে লোকে কষ্ট পাবে তাই নবী সাল্লাম একটু পান করলেন পান করে ডান পাশে বাম পাশে দেখছে আবু বাকরের সিদ্দিক আর ডান পাশে আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ নাবালক বাচ্চা ছোট বয়স তখন অল্প সাবালক হলেও হয়তো একদম শুরু জীবন অল্প বয়স আল্লাহ নবী সালাম বলছেন নিয়ম তো ডান দিকে দেওয়া হিসাব মতো তো বাবা তুমিই পাও কিন্তু বাম পাশে তোমার পিতার সমতুল্য বয়স আবু বকনের সিদ্দিক তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে দিই সোহান আল্লাহ নবীর কি আদব আপনি ডান দিক থেকে দেবেন বাম দিকে কোন লাশ সাহেব বসে আছে ওটা দেখার সুযোগ নেই খানা পরিবেশন করবেন ডান দিক থেকে শুরু করতে হবে একটা আপনাদের বাচ্চাও যদি থাকে ডান দিকে তো ডান দিকে আগে দিতে হবে আল্লাহ নবী সাল্লাম বললেন তাহলে অনুমতি দাও তাহলে আমি ওনাকে দিয়ে দিই বাম দিকে তো দেওয়া যাবে না ডান দিকেই দিতে তোমার হক আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বল না আমাকেই দেন সাহাবিদের মধ্যে কেউ কেউ বললেন আল্লাহ নবী সালাম অনুমতি চাইলেন তুমি দিলে না সিদ্দিক মুরব্বী মানুষ সব সময় আল্লাহ নবী সাল্লা সাল্লামের বরকতময় খাবার খাওয়ার সুযোগ তার সব সময় জোটে আমি আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি এত বড় সুবর্ণ সুযোগ আমি ছাড়ব কেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর বন্ধুগণ ইব্রাহিম আলাইহি সালাম ছেলেটাকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করছেন আল্লাহ পাক বলছেন তাওহিদকে বজায় রাখো শিরিককে বন্ধ করো সেই কাবা ঘরের পাশে তাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ একত্রিত হবে সেখানে সবাই আসবে তাদের মনোভাব এক তাদের বক্তব্য এক তাদের পোশাক আশাক এক তাদের চেহারা এক সৌদি আরবের বাদশাহ শোনা যায় যেই জামাটার উপরে আল খাল্লাটা যে গায়ে দেয় ওটার দাম আছে পঞ্চাশ হাজার রিয়াল রাজা বাদশাদের জামার উপর যে আল খাল্লা যেটা গায়ে দেয় আবায়া বলে ওটাকে এক একটা ওই জামার দাম পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত আছে রাজা বাদশাদের পঞ্চাশ হাজার রিয়ালের জামা তুমি খুলে ফেলো কাফনের কাপড় পরে তুমি আরাফার ময়দানে হাজির হয়ে যাও সৌদি আরবের বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমাউল্লাহকে দুইবার দেখেছি আরাফার ময়দানে একবার দেখতেছিলাম খুদ্া শুনতেছিলেন ইমাম সাহেবের সামনে মাথা খোলা আছে শুধু কাহনের কাপড় এহরামের কাপড় গায়ে দেওয়া যত বড় দামি টুপি তোমার থাক না কেন আজকের দিনে টুপি তোমার চলবে না পোশাক তোমার একটাই হবে আর একবার দেখলাম আরাফার ময়দান থেকে সাঁজের বেলা বের হয়ে যাচ্ছেন একটা ছোট্ট প্রাইভেট কারে আর অন্য কোনো গার্ড গুড কিছু নেই একজন লোক ছোট্ট একটা মাইক নিয়ে বলছে আইয়ুহাল জেমা হাল মুসলিম আমি রুকুম ইয়াখরুজমিন আরাফাত লাহু তোমাদের আমির তোমাদের সর্দার আরাফার ময়দান থেকে বের হচ্ছেন তোমরা একটু রাস্তা ক্লিয়ার করে দাও আরাফার ময়দানে পুলিশি গার্ড আর্মির গার্ড বিভিন্ন ধরনের স্কট দিয়ে তাকে নেওয়া হচ্ছে না সাধারণ সিম্পল একটা প্রাইভেট কার আর একজন মাইক্রোফোন নিয়ে হাত মাইক নিয়ে বলছে আইয়ুহাল মুসলিমন এরকম মিন আরাফাত তোমাদের আমির আরাফার ময়দান থেকে বের হচ্ছে একটু রাস্তা ক্লিয়ার করে দাও আমি খুব দ্রুত গতিতে ফলো করে দেখলাম মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ কোরআন নিয়ে তেলাবাত করছেন গাড়ির ভিতরে বসে আর ওই অবস্থায় আরাফার ময়দান থেকে গাড়ি বের হচ্ছে বন্ধুগণ রাজা প্রজা হয়ে যায় প্রজা রাজা হয়ে যায় সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের আমিত্ব দূর হয়ে যায় হজের মাঠে গেলে বালুর মধ্যে শুয়ে থাকে মানুষ মরুভূমির মধ্যে শুয়ে থাকে কে রাজা আর কে প্রজা কে বড় পণ্ডিত আর কে ছোট তা দেখার কিছু নেই উনিশশো তিরানব্বই বা চুরানব্বই সালে মুজদালেফায় এসে বালুর উপরে শুয়ে পড়লাম পাশে এসে এক মহিলা শুয়ে পড়ল পাশে এক মহিলা এসে শুয়ে পড়ল বললাম ম্যাডাম আপনার বাড়ি কোথায় বললে আমার বাড়ি বোম্বে মালেগাঁও বোম্বে বললাম শেখ মুখতার আহমেদ নদী সাহেবকে চেনেন ওই শেখ মুখতার আহমেদ নেদবিকে তুমি কি করেছিলে আমি শেখ মুখতার আহমেদ নদী সাহেব মালেগায় বোম্বার বিশিষ্ট ব্যবসায়ী একজন বড় আলেম বম্বে জমিয়াতে আহলাদিসের প্রেসিডেন্ট শেখ মুখতার আহমদ নদী তিনি উনিশশো সালে বাংলাদেশ জমিয়ত আহলাদিসের কনফারেন্সে এসেছিলেন নর্থ সাউথ রোডে তিনি ভাষণ দিয়েছিলেন সেই দিন আমি তাকে দেখতে দেখার সুযোগ পেয়েছিলাম তো বলছে শেখ মুখতার আহমদ নদী হলেন আমাদের মসজিদের খতিব তো আপ আহলাদিস হ্যাঁ মানে জরুর আহলাদিস ও কেউ নেই বলে আমি তো আহলাদিস আমি মুখতার আহমদ নদীর ওনার মসজিদের মুসল্লি আল্লাহ কোটি কোটি ডলারের মালিক ওই মহিলা কোটি কোটি টাকার মালিক ও এসে বালুর মধ্যে শুয়ে পড়েছে আমরা পথের ফকির আমরা সাধারণ ছাত্র ছাত্রদায় শুয়েছি বালুর মধ্যে আর ওই বালুর মধ্যে পাশায় ওই মহিলা শুয়েছে সুহান আল্লাহ বন্ধুগণ পৃথিবীর সমস্ত মানুষের আমিত্বকে দূর করে রাজার বাদশাকে এক কাতারে তুলে আনে মুসলমানদের ঐক্য হবে না কেন তাই তো আরাফার ময়দানের খতিব সাহেব বললেন ওহে পৃথিবীর রাজাবাদ ছাড়া তোমরা আজকে এসেছ তোমাদের রাজত্ব ছেড়ে দিয়ে কাফনের কাপড় পরে ফকিরের বেছে বাড়িতে গিয়েও যদি তোমাদের মনোভাবটা এমন থাকতো তাহলে কতই না ভালো হতো আরাফার ময়দানের খতিব সাহেবের খতবা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে হে ডাক্তারগণ তোমরা আল্লাহকে ভয় করো রুগীদের জীবন নিয়ে সিনিমিনি খেলো না হে মাস্টারগণ তোমরা আল্লাহকে ভয় করো মুসলমানদের সন্তানের জীবন নিয়ে সিনিমিনি খেল না হে নেতা নেত্রীগণ তোমরা আল্লাহকে ভয় করো মুসলিম উম্মাকে নিয়ে সিনিমিনি খেল না হে উলামায় কেরামগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা মুসলমান জাতিকে নিয়ে সিনিমিনি খেলো না কাণ্ডজ্ঞানহীন ফতুয়া দিয়ে মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাদিয়ে দিও না হে দিনের দায়ীগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমার পাশের লোক জাহান নামের দিকে ছুটে চলেছে হে ধনীগণ তোমরা আল্লাহকে ভয় করো গরিব দুঃখীরা যেদিন উঠবে আল্লাহর দরবারে সেদিন তোমরা কি জবাব দেবে হে বিচারকগণ তোমরা আল্লাহকে ভয় করো খবরদার পয়সা খেয়ে মানুষের ভুল বিচার করো না হে সাংবাদিকগণ তোমরা আল্লাহকে ভয় করো ভুল খবর পরিবেশন করে সমাজে গোলমাল লাগায়ো না দশ মিনিটের মধ্যে তাম পৃথিবীর প্রত্যেক পেশার লোককে একদম ইন্ডিভিজুয়াল নাম ধরে ডেকে ডেকে প্রত্যেককে নসিহত দিলেন আরাফার খতিব শেখ আব্দুল আজিজ আলু শেখ হাফেজাহুল্লাহ তারপরেও এক শ্রেণীর বাংলাদেশি নাখান্দা মুসলমান বলছে যে উনি অসুস্থ হয়েছেন উনি সরকারের গোলাম অমক তমক ইত্যাদি ইত্যাদি মরার পরে বুঝতে পারবে তোমার অবস্থা কোথায় যে দাঁড়ায় আরাফার ময়দানে খোদ্া দেওয়ার মতো সৌভাগ্য সুযোগ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন না আল্লাহ রাব্বুল আলমীর তরফ থেকে নির্বাচিত না হলে দুনিয়ার কোন মানুষ নির্বাচন করে ওই জায়গায় পৌঁছাতে পারবে না বন্ধুগণ তাম পৃথিবীর মুসলিমের ঐক্য এই হজের মধ্যে রয়ে গেছে তাম পৃথিবীর মুসলিমের ঐক্য তাওহিদের মধ্যে রয়ে গেছে ইব্রাহিম আলাইহি সালামের পুরা জীবনটাই তাওহিদের উপর প্রতিষ্ঠিত ইব্রাহিম আলাহ সালামের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্তর থেকে আমাদেরকে কতটুকু নিতে হবে আমরা সেটুকু নেওয়ার চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাম আরাফার ময়দানে খোদবা দিয়ে বললেন আল মুসলিম আল মুসলিম হারামন মালুহু আদামহু একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে কিয়ামত পর্যন্ত তার অর্থ সম্পদ তার রক্ত তার সম্ভ্রাণ সম্ভ্রম এই সব হারাম করে দেওয়া হয়েছে কারো সম্মান তুলে কোনো কথা বলার অধিকার কারণেই কারো অর্থ সম্পদ ভাবে লুট করে খাওয়ার অধিকার কারণেই কারো ধর্মের উপরে কারো আক্রমণ করার অধিকার কারণেই কারো ইমানের উপরে কারো এলজাম লাগানোর অধিকার কারণেই কারো রক্ত কারো ধরানোর অধিকার কাউকে দেওয়া হয়নি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই হজের শিক্ষা থেকে এক মুসলিম জাতি গঠন করার জন্য কুরআন এবং সৈয়াদিসের মর্মমূলে জমায়েত হয়ে এক অখণ্ড মুসলিম জাতি গঠন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন